جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो چشم زدن غافل نذا شاہ نباشی ایک چشم زدن غافل نذا شاہ نباشی شاید کے نگاہ ہے دا گاہ نباشی شاید کے نگاہ ہے دا گاہ نباشی আজ সুন্দর পরিবেশ বেহেস্তের বাগান আয়োজিত অধ্যকারে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাথার মুকট অরাসাতুল আম্বিয়া হজরত উলামাই করম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরুব্বিয়ান কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে রতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি শকর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন এই ফেতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মতো শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ لکھ غاٹی درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمة عالم نبي العرب والعجام حبيب كبرياء اشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم উপর প্রতিকূল আবহাওয়া সারা দেশ জুড়ে পানি বন্যা প্লাবিত গোটা দেশ বিশেষ করে চট্টগ্রাম কক্সেস বাজার সিলেট উত্তরবঙ্গ কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর অনেক মা বোন এবং বৃদ্ধ যুবক বন্ধুরা বাড়িহারা ঘর হারা পানিতে ঘর বাড়ি ভেসে গেল অনেকের প্রাণ পর্যন্ত চলে গেল ঘরে শুধু কান্না আর হাহাকার কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার ভাই নাই কেউ কাঁদে আমার সন্তান নাই এমত অবস্থায় আজকের এই সুন্দর আয়োজন অবশ্য তাদের জন্য দোয়া করার একটি পরিবেশ তৈরি করা হলো আলহামদুলিল্লাহ গোটা দেশ ও জাতিকে আল্লাহ অনাবৃষ্টি পানি বন্যা থেকে কুদরতের হাতে হেফাজত করুন কি সমস্যা কি দেন দেন তাড়াতাড়ি সুন্দর মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজা সবাই খুশি এরকম কোরআন ও সুন্নার মাজমা হওয়া প্রয়োজন আছে না নাই এখানে কি আমরা গান বাজাবো কাউকে গালি দিব কারো বিরুদ্ধে কথা বলবো না আমরা উশৃঙ্খল নয় উগ্রবাদী নয় আমরা এদেশের আদর্শবান মুসলমান নাগরিক অতএব শুধু আদর্শ আমার জিব্বায় না কথাবার্তায় লেনদেন আমল প্রত্যেকটা সেক্টরে আমরা প্রমাণ করতে পারবো ইনশা আল্লাহ যে আমরা বেয়াদব নয় আমরা উগ্রবাদী নয় আমরা জঙ্গিবাদী নয় আমরা দেশের দুশ্মন নয় আমরা দুর্নীতিবাজ নয় আমরা এদেশের বন্ধু আমরা জাতির কল্যাণকামী মানুষ আমাদের দ্বারা দেশ ও জাতির কোনো ক্ষতি হয়নি আমাদের দ্বারা সরকারেরও কোনো ক্ষতি হয়নি তাহলে এরকম মজমা হওয়া এটা বরকত রহমতের পরিচয় ভাই সাউন্ড এরকম করেন কেন বাড়ান বাড়ান হ্যাঁ ইসলামের ব্যানারে কোন মসজিদ যদি এমন থাকে যেখানে শুধু নিজেদের প্রশংসা আর অন্যদেরকে গালি এমন মজমা যেগুলো মানুষকে ডিভাইড করে ফেলে এই মজমাগুলো কামেল পরিপূর্ণ রহমতের মজমা আমরা বলতে পারি না বড় কষ্ট করে আজ আপনাদের সামনে হাজির হয়েছে এবং বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন এর পরেও এত মানুষের এখানে সমাগম আমি চূড়ান্ত ভাবে বিশ্বাস করি আপনারা কেউ এখানে খানার লোভে আসেননি আমি এটাও বিশ্বাস করি এখানে কেউ টাকার লোভে পড়ে আসেননি একনিষ্ঠ ভাবে আপনার একচ্ছত্র মন নিয়ে আল্লাহ এবং তার রসুলের মহব্বতের বন্ধনে তার সন্তুষ্টি অর্জন এখানে আসছেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নি আল্লাহ এ মাহফিলের ওসিলায় গোটা বাংলাদেশ গোটা বিশ্বের মুসলমানের উপরে এবং বিশেষ করে চট্টগ্রামবাসীর উপরে শান্তির ফয়সালা করে দিন গোটা মুসলিম পরিবার এক ময়দানে এক আওয়াজে একই স্লোগানে চলার তৌফিক দান করুন তবে একটা কথা হলো এই সুন্দর মজমা এখানে আপনারা আসতে পেরে যেরকম নিজেকে ধন্য মনে করতেছেন সবাই খুশি সবাই খুশি না তবে আমার মনে হয় শয়তান খুশি শয়তান খুশি শয়তান যেমন খুশি না তেমন কিছু মুনাফিকেরাও খুশি না এই সুন্দর মজমা হওয়াতে শয়তান যেমন বেজার তেমন কিছু মুনাফিকেরাও আমরা তাদেরকে বৎসনা দিব না আমরা হেদায়াতের দোয়া করবো হে আল্লাহ আপনি সব ভাইকে কুদরতের হাতে পূর্ণ হেদায়াত দান করুন তবে এই মজমা গুলো টিকিয়ে রাখার জন্য আমাদের দোয়া করা অতীব কর্তব্য আমরা দোয়া করব ইনশা দোয়ার সাথে সহযোগিতাও করতে হবে এই সুন্দর মজমা ফিরিস্তারা কায়েম করবে এই মজমার খরচ কি বিধর্মীরা দিবেন না এটা আমাদের বহন করতে হবে ঠিক না বিশালে আয়োজনে খরচ নাই আছে এগুলো বহন করব আমরা মুসলিম পরিবার কম পারি বেশি পারি দানের হাত বাড়ায় দিই দান করলে গুণা হয় না আমি জানি আপনারা কেউ চান না গোটা দেশে যেই পানি বৃষ্টির যেই এক মহামারী মসিবত এটা কেউ চান না চাইলে কি করতে হবে লাঠি নিয়ে এর বিরুদ্ধে এক হরতালের আয়োজন ধর্মঘট দোকানপাট বন্ধ করে দিতে হবে না বরং গুনা ছেড়ে আমলের রাস্তায় আগায় যেতে হবে আর রসুল একটা প্রিসক্রিপশন দিয়েছেন মুসিবত থেকে হেফাজতের জন্য রসুলের একটি প্রিসক্রিপশন আর যারা রসুলের কথা মানবে না তারা ডুব লোকে না আসে রসুল বলেন দান সৎকা করো বালা মুসিবত দূর হবে হায়াত বেড়ে যাবে রসুলের এই হাদিস মতে দান সৎকা শুধু আমরা করব না করার উৎসাহ দিব এমন কি নবী যে হাদিস বলেছেন নবীও দান করেছেন কিনা সাহাবাইকার আমরা করেছেন কিনা কিনা অথচ কিছু মুসলমান এই দান সৎকাটাকে বাঁকা নজরে দেখে প্রসঙ্গক্রমে একটি কথা বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে ত্রাণ বিতরণের ক্ষেত্রে একটি প্রবাগান্ডা ছড়ানো হচ্ছে গোটা দেশে সেটা হলো কোরবানি না দিয়ে সেই টাকা গরিব দুঃখীকে দাও মূর্খতা বশত যদি বলে থাকেন আল্লাহ মাফ করবেন তওবা করুন আর জেনে শুনে যদি এই স্লোগান দেন আমি বলবো আপনি এদেশের টপ লেভেলের জালেম কোরবানির গরুতে সাতজন ভাগি একজন ভাগির পক্ষে বিশ হাজার গরু কিনার পরে কোরবানির আগের দিন পর্যন্ত হিসাব মিলায় দেখা হলো আরো দশ বলুন কোন ভাগি কি বলবে আমি আর দশ দিব না দিতে পাও প্রস্তুত সে দেওয়ার জন্য তাহলে বিশ হাজার টাকার গরুর ভাগে আরো দশ দিতে যদি আপনি প্রস্তুত থাকেন লাগবে না আপনার গরুতে যদি আল্লাহ সেই কাজ সমাধান করে ফেলেন বাড়তি আরো দশ লাগলেও দিতেন সেই দশ আপনি গরিবকে দিয়ে দিয়ে কোরবানিয়া কেইবাদাত আল্লাহ তালার আদেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যুক্তির ব্যানারে ভিন্ন কোন ফতুয়া দেয়া যাবে না গরিবের স্পর্শে আমাদের দাঁড়াতে হবে এটা যেমন নৈতিক দায়িত্ব ঠিক আবার আল্লাহর আদেশে এই মাসে কোরবানির মতো ত্যাগ স্বীকার করাও এটা আল্লাহ চূড়ান্ত এক মুমিনের জন্য ইবাদাতের দায়িত্ব তো আমি আপনাদের সামনে কথা বলার আয়াত হাদিসের বিষয়টি নিয়ে আলোচনার আগেই যেহেতু এই মাহফিলটা দুই একজন আল্লাহর বান্দার মেহনত পরিশ্রম কষ্ট এবং এলাকার আরো মুরব্বী ব্যবসায়ী সবার দিলের চাহিদা এবং সহযোগিতা আজ সুন্দর আয়োজন অনেক খরচ আল্লাহ আকাশকে মোটামুটি ভালো রেখেছেন আমি সকালে এখানে হাজির হয়েছি রাতে ঢাকাতে কামরাঙ্গির চর প্রোগ্রাম করেই আমি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসছি আমি ভাবছিলাম যে আজ এখানে প্রোগ্রাম করাটা কত মুসিবত হয় ধন্যবাদ জানাই আমি শুরুতেই প্রশাসনের পক্ষ থেকে যাদের অক্লান্ত সহযোগিতা আজকের মাহফিল হলো আল্লাহ গোটা দেশের প্রশাসনকে দিন ও দেশের নিবেদিত প্রাণ হয়ে খাদেম হয়ে খেদমত করার তৌফিক দান করুন এই সুযোগ আল্লাহ আমাদের কাউকে যেন এখান থেকে খালি ফিরায় না দেন আল্লাহ আমাদের সব ভাইকে কুদরতের হাতে হেদায়াত দান করুন আপনাদের কাছে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে একটু প্রশ্ন করব এই দিনের খেদমতে আপনারা যখন যতটুকু পারেন যেখানে পারেন আল্লাহর মহাব্বতে আর্থিক হোক যে কোনো ভাবে হোক সহযোগিতা আজ কাল সর্বাবস্থায় করতে রাজি থাকবেন বেয়াদবি ক্ষমা চেয়ে একটু হাতটা দেখাবেন কারা রাজি আল্লাহ কবুল করেনি হাত নামান আগাবো আল্লাহ আওয়াজ বন্ধ করে দেই চুপে চাপে ইশারায় কাজ সারি কোরআনে সুরায় আলে ইমরানের সাতানব্বই নং আয়াত আমি আপনাদের সামনে পড়েছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি তিলাবৎকৃত আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে হেদায়তের উদ্দেশ্যে এখলাসের রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আর মোহাব্বতে পড়ি ফিহি আয়াতুম বাগিনাতুম মাকামু ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন আল্লাহর ঘর আমি নির্মাণ করেছি বাইতুল্লাহ যেখানে আছে অনেক কুদরতের নিদর্শন কি সে নিদর্শন আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিন যাহারা এই হুদুদে হারামের ভেতরে প্রবেশ করলো তারা নিরাপদ হয়ে গেল এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাআলার উপরে অধিকার তার বান্দার জন্য ওই বাইতুল্লাহ হজ ব্রত পালন করবে সামর্থ্যবান যারা তারা যারা আল্লাহর এই ঐশী আদেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহ বলেন আমি আল্লাহ কারো মুখাফেক্ষী নয় কারো কাছে আল্লাহ ঠেকানো রসুল আকরাম ফখরদ আলম সাল্লাহ আলহিম ইরশাদ করেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক যে ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারত করলো হজ ব্রত পালন করলো এমত অবস্থায় সে কোনো অবাধ্য কোনো অপরাধ করেনি আল্লাহর বিরোধিতা কোনো গুনাহ করেনি রসুল বলেন সেই হাজি সাহেব হজ থেকে এমন ভাবে বেরিয়ে আসলো নিষ্পাপ সন্তান যেমন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বেরিয়ে আসলো এ হলো আয়াত হাদিসের তর্জম আপনারা আমার তর্জমার দ্বারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন যে আমার আলোচনার বিষয়টা কোন দিকে যাবে সংক্ষেপ সময় নির্ধারিত সময় দেওয়া হয়ে যাবে আমার আলোচনার তিনটা কথা হজ কি হজ কেন হজ কিভাবে কেন এই আলোচনাটা আমি আজকে টানলাম রসুলের সুন্নত হলো যেই মাসের যেই আমল আছে মর্যাদা ফজিল ওই মাসের ওই মর্যাদার আলোচনা করা এটা সুন্নতে রসুল বর্তমান আরবি মাস জুল হাজ আল্লাহ তালা এ মাসের সম্মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে হাকিমে বলেন ওয়াল ফাজিরি আল্লাহ শপথ করে বলেন আমি ফজরের শপথ করছি দশটি রাতের শপথ জোর বেজোর সংখ্যার শপথ জোর বেজোরের শপথ আল্লাহ প্রথম কথা হলো মাস নির্ধারণ করেছেন আল্লাহ এই মাসের ভেতরে কিছু মাস কিছু রাত কিছু দিন আলাদা মর্যাদা দিলেন কেন দ্বিতীয়ত আল্লাহ এই মর্যাদার বয়ান করতে গিয়ে শপথ করলেন কেন মনিবের কথা গোলাম মেনে নিবে এটাই বাস্তবতা দুনিয়াতেও মানুষ শপথ করে কোনো কথা বলে কারণ হলো তুই বিশ্বাস করো না আমার কথাটা আমি শপথ করে বলছি এটা এরকম সন্দেহ দূর করার জন্য কিন্তু আল্লাহ তালার ব্যাপারটা কি এমন যে তার কথায় সন্দেহ আছে আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথায় কোনো মিথ্যার সন্দেহের অবকাশ নেই তাহলে আল্লাহ শপথ করলেন কেন বহু জবাবের সংক্ষেপ জবাব হলো আল্লাহ তাআলা মানুষকে বিশ্বাস করাবার নিরিখে শপথ করেন আল্লাহ তালা শপথ করে ওই জিনিসের মর্যাদা বুঝাইতে চাচ্ছেন যে জিনিসের আমি শপথ করেছি ওই জিনিসটা অন্য জিনিসের তুলনায় বড় দামি বড় মূল্যবান আর আল্লাহ তালা বিভিন্ন মাসের মধ্যে রমাজান জুলহাজ এ মাসগুলো মর্যাদা করলেন কেন কেন বলে বান্দার হায়াত যতটুকু আছে এর থেকে প্রচন্ড রূপে গুণা করি আমরা বেশি প্রতিদিন যদি বান্দা তওবা করে পারবে না অসম্ভব আর যদি মর্যাদা সমান থাকে সেখানেও এবাদাতের আগ্রহ হারিয়ে ফেলবে আমি আল্লাহ মাঝে মাঝে কিছু রাতের মর্যাদা দিয়া বান্দার প্রতি আকৃষ্ট করে দিলাম বান্দা মাঝে মাঝে কিছু রাতের মর্যাদা দিয়া তোকে ডাকতেছি তুই আজ রাতের এবাদাত করবি যদি তোর এখলাসওয়ালা এবাদাত হয় তো এক রাতের এবাদাত এক হাজার মাসের থেকে উত্তম তাহলে বান্দা এই আগ্রহ পেয়ে আকৃষ্ট হয়ে যাবে ইবাদাত করার জন্য আল্লাহ শপথ করলেন ফজরে বুঝা গেল ফজর বড় দামি কোন ফজর কেউ বলেছেন সব ফজর আর কেউ বলেছেন না ইয়ৌমে আরাফা জুল হজের নয় তারিখের ফজরের সফর যেদিন হাজি সাহেবরা আরাফার ময়দানে যান এখন এখানে একটা এসকাল একটি প্রশ্ন হাজি সাহেবরা আরাফার ময়দানে যাবেন আমাদের বাংলাদেশের তারিখের সাথে আপিস হয়ে যাচ্ছে তারা কোরবানি দিবেন জুল জুলহজের দশ তারিখ আমরাও দিব দশ তারিখ তবে একদিন আগে পিছিয়ে হয়ে যাবে কারণ দিন তারিখ নির্ধারণ করা কারো বক্তব্যের উপরে নির্ণয় হবে না চাঁদ দেখার উপরে নির্ণয় হবে সৌদি আরবে চাঁদ দেখেছেন তার পরের দিন আমরা দেখেছি অতএব তারা আগের দিন দেখার কারণে ওই দিন তাদের প্রথম জুল হজ আমরা পরের দিন দেখাতে আমাদের পরের দিন প্রথম জুল হজ আমরা কোরবানি দিব ইংরেজি মাসের দুই তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ আরবি জুল হজের দশ তারিখ আমাদের কাছে ইয়ৌমে আরাফা হবে আগামী শুক্রবার ইংরেজি মাসের এক তারিখ আরবি হবে নয় তারিখ ওই দিনের ফজরের কসম এরপরে আল্লাহ বলেন দশটি রাতের শপথ দশটি রাত বলতে কোন রাত কেউ বলেছেন রমাজানের দশটি রাত কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলের চাচাতো ভাই তিনি বলেছেন দশ রাত বলতে জুল হজের দশ রাত প্রশ্ন হলো রাত বললে দিন গেল কই দিন কি বাদ না তাহলে দিনের কথা না বলে রাতের কথা বললেন কেন বলার কারণ হলো ইসলামের নিয়ম অনুযায়ী রাত আগে দিন পড়ে রাত আগে দিন পড়ে দ্বিতীয়ত ইংরেজি আর বাংলার সিস্টেমে রাত দিনের টাইম ব্যবধান আরবির সাথে অনেক যেমন এখন ঘড়িতে সাড়ে দশ আজকে তারিখ হলো ছাব্বিশ রাত বারোটার পরে তারিখ চেঞ্জ হয়ে কত হবে সাতাশ আরবি মাস আর আরবি দিন রাতের ব্যবধান কি রাত বারোটার পরে অন্য তারিখ শুরু হলো আর আরবি মাসের রাত আগে আসবে দিন পরে আসবে এবং রাতের অংশ আসর থেকে শুরু আসর থেকে শুরু এজন্য আল্লাহ আসরের অনেক ফজিলাত বর্ণনা করেছেন কারণ ও সময় দিনের ফেরেস তারা বিদায় নেয় রাতের ফেরেস তারা কাজ শুরু করে এই দশটা রাতের মর্যাদা কত এই দশ রাতের এক এক রাতের ইবাদাত লাইলাতুল কদরের সমান সোবাহান আল্লাহ কোন অ্যালার্জি আছে নাকি মুসলমানের আওয়াজ বিড়ালের মতো হবে না হতে হবে সিংহের মতো এক এক দিনের রোজা রসুল বলেন এক বছরের পেছনের গুণা মাফ আর শুধুমাত্র ইয়ৌমি আরাফা নয় তারিখ আগামী শুক্রবার দিনের রোজার ফজিলা এক বছর পেছনে আর এক বছর সামন দুই বছরের গুণা মহা প্রশ্ন হলো আগামী এক বছর বাঁচার গ্রান্তি কই ও অগ্রিম মাফ হয়ে গেল যে আল্লাহ বলেন বান্দা তুই আজমতের সাথে ক্লাস নিয়ে যদি আমল করো আমি আল্লাহর কুদরতি ক্ষমতা বলে তোর হায়াতের সীমানা লম্বা করে ফেলবো ক্ষমতা আল্লাহর নাই আল্লাহ করলে কেউ হরতাল ডাক দিতে পারবে ওয়ামাকারু কুদরতি হেকমত হাকিম লা আনিল হিকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে খালি আল্লাহ তাআলা বলেন হে গোলাম এই মাস হজের মাস আল হজ্জু আশহুরুম মা'লুমাত নির্ধারিত মাস হজের মাস বলে কয় মাস বলে তিন মাস রমাজানের পরে এই তিনটা মাস হলো হজের মাস প্রশ্ন হলো তাহলে আমরা সাউয়ালে রোজা রাখ হজ করলে কি হবে বলে হারাম হবে না তাহলে তিন মাস কেন হস্ত করি জুলহজ মাসের সাত আট নয় বা আট নয় দশ তাহলে পুরো মাস ও না জুল হজের একটা অংশ আল্লাহ কেন আইন করেছে আল্লাহ বলেন বান্দা ভালো করে বুঝো না বুঝলে বললিও না এটা কোরআন হাদিসে নাই বলো তোমার মেমোরি দুর্বল আল্লাহ তালার কোনো কথা দুর্বল না তুমি একটা কথা বুঝো না বলো বুঝি না তুমি কোরআন হাদিসে কথা একটা পাওনি বলো পাই নাই নাই বলিও না তুমি বুঝো না বলো বুঝি না তুমি পাও নাই বলো পাই নাই নাই নাই বলিও না কারণ কোরআন ও সুন্নার মহা সমুদ্রে যারা ডুব দিয়েছেন সেখান থেকে হীরাখণ্ড যারা অন্বেষণ করেছেন এগুলো জীবন ধারায় ব্যক্ত করে কেউ বলেননি যে ইলেমের দরজার ইলিমের সাগর থেকে সব কিছু আমি সেচন করে এগুলো সব কমপ্লিট করেছি আর কোরআন সুন্নার ভেতরের এলেম আর নাই নির্যাস আমি বের করেছি না যারা ছিলেন তারাও বলেছেন আমি কোরআন সুন্নার এলেমের সমুদ্রে যে আমি কিছু কিছু পেয়েছি আমার জানার বাহিরে বহু এলেম এখনো বাকি আল্লাহ তাআলা তিন মাস হজের কথা কেন বললেন বলে আগে দিন মানুষ বিমানে যাওয়ার সুযোগ ছিল না ছয় ঘন্টা আগের দিনের মানুষ ইস্টিমারে নদী পথে সাগর পেরিয়ে বাইতুল্লায় যেত রমাজানের পরেই তারা হজের জন্য প্রস্তুতি নিয়ে রওনা হতো দুই মাস সময় লেগে যাইতো বাইতুল্লাহ যেতে যাইতে না যাইতেই হজের মাস শুরু হয়ে যেত আল্লাহ নবী বলেন এই দশটা রাত জুল হজের রাত এটা এমন বরকতের রাত আর বরকতের দিন এই সময় হাজিরা বাইতুল্লাহর পার্শ্বে গিয়ে লাভ বাইকের আওয়াজ দেয় এরে বান্দা তোমরা যারা যেতে পারো নাই তোমরা বাংলাদেশে থেকে নিজের গন্তব্যে থেকে হাজিদের সাথে কিছু দৃশ্যমান আমল করেও তোমরা এমন ভাবে আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ আমার তৌফিক নাই মনটা চায় বারবার বাইতুল্লাহর গিলাপ ধরে লাভবাহিক বলবো পারি না রে আল্লাহ একটু হাজিদের সাথে তাল মিলায় কিছু আমল করছি কি আমল আল্লাহ অনুগ্রহ করে বান্দা তোমাকে বলতেছেন মক্কার হাজিরা যেমন এই দশ দিনে চুল কাটবে না নখ কাটবে না তোরাও কাটিস না হাজিরা ওখানে গিয়া যেমন মিনার বাজারে কোরবানি করবে তোমরা যারা হজেও যেতে পারো না তোমরা এখানে সমর্থবান হলে হজ করো হজ না করে তোমরা কোরবানি করো আর আল্লাহকে বলো আল্লাহ হাজিরা যেমন চুল কাটে না নখ কাটে না আমরাও কাটি নাই এই আমলটাকে ওসিলা বানায়া তুমি একদিন আমাকেও বাই তুল্লায় নিয়ে যা এরে আল্লাহর গোলাম বড় মর্যাদার মাস বাইতুল্লাহ বড় দামি এক জায়গা হজের মাস আল্লাহর সাথে মোলাকাতের মাস আল্লাহর সাথে মোলাকাতের এই মাস আল্লাহ বলেন এই বাইতুল্লাহ কি ভাবি আল্লাহ বলেন বান্দা বাইতুল্লাহ গেলে তুই আমি আল্লাহর মোলাকাত পেয়ে যাবি এই বাইতুল্লাহ যাওয়ার পরে আল্লাহর মোলাকাত হয়ে যাবে আল্লাহ বলেন প্রত্যেক সামর্থ্যবান যারা তাদের জন্য বাইতুল্লাহর জিয়ারত ফরজ ভালো করে রেকর্ড করুন মনে রাখুন আল্লাহ নবী বলেন সামর্থ্যবানরা হজ করবি যদি সামর্থ্য থাকার পরেও হজ না করে মরো রহমাতুল্লিল আলামিন বলেন আমি রসুল তোর উপরে কোনো জিম্মাদার না তুই ইহুদি হয়ে মরে যা খ্রিস্টান হয়ে মরে যা নবী জানি না কোন কোন মুফাসির বলেছেন যারা সমস্ত থাকার পরেও হস করবে না হাসরের ময়দানে তাদের কপালে লেখা থাকবে কাফের কাফের ওয়ামান কাফারা যারা আল্লাহর এই মহান হুকুমকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো আল্লাহ বলেন আমি তোর কাছে ঠেকানা বর্তমান সমাজে অনেক সামর্থ্যবানরা বাইতুল্লায় যেতে চায় না বিভিন্ন মিথ্যা অজুহাত পেশ করে এই সুন্দর নিয়ামত থেকে বান্দা বঞ্চিত হয়ে আছে ইসলামের বাহিরের কিছু মানুষ সমর্থ আছে তারপরও হজে যায় না কেন তুমি যাও না অজুহাত পেশ করে বলে আব্বা আম্মাকে হজে না নিয়ে আমি কেমনে যাই ও চট্টগ্রামের মুসলমান ভালো করে মনে রাখো এই স্লোগানটা সম্পূর্ণ হারাম অজুহাত পেশ করে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় না করায় কিভাবে বাইতুল্লায় যায় স্লোগানটা হারাম অজুহাত পেশ করে ছেলে মেয়েকে বড় বানাইয়া বিয়া শাদী কমপ্লিট বন্ধনটা না করে কিভাবে বাইতুল্লায় যাই এই স্লোগানটাও মুসলমানের জন্য হারাম ওরে মুসলমান নবীর উম্মত যে বলে আমার 20 লক্ষ টাকা ব্যাংক আমার কাছে ঋণী আমি ব্যাংকের কাছে ঋণী ব্যাংকে আমার এই টাকা আমি ধার করেছি লোন করেছি এই ঋণ আদায় না করে কেমনে বাইতুল্লায় যাই এই স্লোগানটাও তোমার ধোকার স্লোগান কারণ তোমার ওই 20 লক্ষ টাকা ঋণ আদায় করতে দু তিন বছর বছর সময় লাগবে এই অজুহাত দিয়া যদি তুমি বাইতুল্লায় না যাও আর যদি আল্লাহ না করুন তুমি আজরাইলের হাতে তারা খেয়ে যাও আল্লাহর নবী তো ঘোষণা করেছে তুই এহুদি হয়ে মর খ্রিস্টান হয়ে মর আমি জানি না এবার ইসলামের লেবাসের ভেতরে একদল বলে আমি বাইতুল্লায় যাবো কেন বাইতুল্লাহ আমার দরবারে আসবে আমি কেন বাইতুল্লাহ যাব বাইতুল্লাহ আল্লাহর মখলুক আমিও আল্লাহর মখলুক তো আমি কেন বাইতুল্লাহ যাব বাইতুল্লাহ আমার কিনারায় আসবে আমার দরবারে আসবে আপনারা জানেন কিনা জানি না ঢাকা দোহার থানা ঢাকা রাজধানী ঢাকার পার্শ্বে দোহার থানায় হজ বাবার আবির্ভাব হলো হজ বাবা খবর নাই ওখানে বাইতুল্লার মতো একটা সাদৃশ্য ঘর বানাইয়া এরপরে নারী আর পুরুষ সাদা কাপড় পরে পরে চতুর চতুর্পাশে ঘুরে আর লাভবাহিক বলে ওখানেও কত পাগল ছাগলের মেলা মিলতেছে ওরে আল্লাহর গোলাম অপেক্ষায় থাক আল্লাহর সাথে মাস্তানি করা যায় না বাহাদুরি করা যায় না জীবনটা ধ্বংস হতে সময় লাগবে না হকীকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়শ বর নজর হায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা কে বসি বা খুদা বাস বাইরা আমার হজ কি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভের নাম হজ কালেমা নামাজ রোজা জাকাত হজ এগুলো সব আল্লাহর ইবাদত কার ইবাদত এই ইবাদত কি রকম আল্লাহ ভাগ করেছেন কিছু বদমি ইবাদত কিছু মালি ইবাদত কিছু শারীরিক ইবাদত কিছু আর্থিক ইবাদত অর্থ দিয়ে ইবাদত করতে হয় যেমন নামাজ এটা বদনি আবাদাত নামাজের ভেতরে টাকা খরচ হয় নামাজের ভেতরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যয় হয় এটা এবাদাতে বদনি জাকাত হলো এবাদাতে মালি এখানে অর্থ যা আর হজ এমন একটা ইবাদা দুটার সমষ্টি এখানে শরীরও ব্যবহার হবে অর্থ আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা প্রত্যেক সামর্থ্যবান বাইতুল্লাহর জিয়ারতে যাবে এটা ফরজ করেছেন কে এবার বুঝে নেন সামর্থ্যবান কারা বাইতুল্লাহ যাওয়ার আপনার প্যাকেজ হলো চল্লিশ দিন এক মাস পনেরো দিন এই বাইতুল্লাহ যাওয়ার আসা যাওয়ার খরচ থাকার খরচ আর আপনার ফ্যামিলিতে যতদিন আপনি থাকবেন না ততদিনের খরচ দিয়া আপনার এতটুকু পরিমাণ টাকা যদি থাকে আপনার উপরে বাইতুল্লাহ জিয়ারত ফরজ আরো সহজ বুঝায় বলতেছি বাইতুল্লাহ যাওয়ার জন্য সর্বনিম্ন প্যাকেজ আড়াই লাখ কত টাকা ওখানে গিয়ে আপনি তিরিশ চল্লিশ পনেরো দিন থাকবেন পঞ্চাশ হাজার খরচ ধরলাম আরো পঞ্চাশ এক লাখ কত হলো আপনার ফ্যামিলিতে আপনি পঞ্চাশ দিন চল্লিশ দিন অথবা পনেরো দিন না থাকলে আপনার ফ্যামিলিতে পাঁচজন সদস্যের খানার জন্য পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ টোটাল আপনার চার লাখ টাকা যদি আপনার হাতে থাকে কোনো টেনশন না হয় এই চার লক্ষ টাকা যার হাতে আছে তার জন্য বাইতুল্লাহ যাওয়া ফরজ হাজার না লক্ষ লক্ষ এরকম সামর্থ্যবানওয়ালা আছে পাঁচতলা বিল্ডিং আপনার তিনতলা ফ্ল্যাটের ভাড়া দিয়ে বাইতুল্লাহ যেতে পারবেন আর দুই ফ্ল্যাটের ভাড়া দিয়া এক মাসের খানার খরচ হয়ে যাবে আপনার উপরে হজ খরচ যদি আপনার সমস্ত থাকা সত্ত্বেও হজ না করে কবরে যান নবী বলেন তুই এহুদি হয়ে মহ খ্রিস্টান হয়ে মহ আমি নবী জানি না এবার বুঝবো হজ কেন কারণ হলো এটা আমাদের জন্মস্থানের টান আমাদের আদি পিতা পায়গম্বার আদম আল্লাহ তালা পায়গম্বার আদমকে যে মাটি দ্বারা বানাইছেন এটা বাইতুল্লাহর নিচের মাটি কোথা থেকে মাটি আগমন সে ঘটনা বলা টাইম আমার নাই আল্লাহ তাআলা বাইতুল্লাহর নিচের মাটি এক সময়ে জমিন পৃথিবী নামক গ্রহ এটা ছিল এক সময় পানি আল্লাহর কুদরতের পানি এ পানির মধ্যে এক সময় আল্লাহ কুদরতের তাজাল্লি দিলেন আর তরঙ্গ শুরু হলো ফেনা হলো ফেনা জমে জমে চামড়া হলো শক্ত মাটি আল্লাহ এখান থেকে চামড়া নিয়ে ফিরিস্তার মাধ্যমে জিব্রাইল আমিন পারলো না শেষ পর্যন্ত আজরাইল আলাই সালামকে নিয়ে মাটি নিয়ে আদম বানালেন তাহলে আমাদের আব্বাজানের জন্মস্থান ওই বাইতুল্লাহ আর মাটি জন্মস্থানের প্রতি টান অনেকের বাড়ি বরিশাল অনেকের বাড়ি খুলনা কিন্তু চট্টগ্রামে বাড়ি ঘর করে ফেলছে কে থাকে বলে কেউ না এরপরেও ওই এলাকার কোন মানুষ যদি চট্টগ্রামে দেখা হয় আঞ্জা করে ধরে আর বলে রে ভাই এটা আমার জন্মস্থান আমার মনের মানাইতে পারি না ওখানের জন্য আমার এত মায়া সৌদি আরবে যাই কত আমার বাংলাদেশের মানুষ এই চট্টগ্রামের কত মানুষ আমাকে ধরে কত কান্নার আওয়াজ হুজুর আপনার বাড়ি কোথায় জানার দরকার নাই আপনি আমার বাংলাদেশের মানুষ আপনি আমার দেশের মানুষ জন্মস্থানের প্রতি একটা টান আদম নবীর ওই জায়গা জন্মসূত্র ওই চামড়া মাটি কাবার তলের মাটি দ্বারা সৃষ্টি তাহলে বাবার বাড়ির দিকে সন্তানের টান দ্বিতীয় আধ্যাত্মিকতার একটা টান কারণ হলো বাইতুল্লাহ হলো আল্লাহ তালার নূরের তাজাল্লির মার্কাস। বাইতুল্লাহ হলো আল্লাহ তালার নূরের তাজাল্লির মার্কাজ আল্লাহর নবী বলেন বাইতুল্লাহর ছাদের উপরে মুহূর্তে একশো বিশটা রহমত অবতীর্ণ হয় আওয়াজ কমে যাচ্ছে কেন বলিও কমে না যেন সাউন্ড যেন কমে না বাড়ার একশো বিশটা রহমত আল্লাহ দান করেন করেন করেন যারা বাইতুল্লাহর চতুর্পার্শ্বে লাভবাইকের আওয়াজ দেয় তাওয়াব করে তাদের উপরে শাস রহমত ছয় শূন্য কত আর যারা তাওয়াব করে না কোরআন পরে নামাজ পরে তসবি পরে তাদের উপরে চল্লিশটা রহমত আল্লাহ দান করে যারা নামাজ পড়ে না তাওয়াফ করে না জিকির করে না কোরআন করে না তসবি পড়ে না শুধু বাইতুল্লাহ দিয়ে তাকায়া তাকায়া দিলের সান্ত্বনা দেয় বলে এটা আল্লাহর ঘর এটাই তো আমার আল্লাহর ঘর আল্লাহর নবী বলেন এর উপরে মুহূর্তে মুহূর্তে বিষ্টা রহমত নাজিল হয় এলাহি তু মেরা মাবুদ হ্যাঁ এলাহি তু মেরা বাইতুল্লাহ যাইতে মনে চায় না ওরে শুধু মুসলমানের চায় না সমস্ত বেইমানের দিলটা বাইতুল্লার দিকে দৌড়ায় এক আল্লাহর বান্দা বললেন বাইতুল্লার দিকে বেইমানের কত টান ইউরোপের এক বেধর্মী মুসলমান এক আল্লাহর বান্দাকে বলে তোমরা যে বাইতুল্লাহ যাও ওখানে গিয়া কি পাও মনটা চায় আমি একবার ওখানে গিয়া দেখি কেমন করে ওই বাইতুল্লাহ যেতে পারি রে ভাই বলে এত টেনশন কোন কালেমা করবি তো বাইতুল্লাহ চলে যাবি অসম্ভব কালেমা করে মুসলমান হওয়ার কায়দা নাই শেষ পর্যন্ত ইতিহাস প্রকাশ হয়ে গেল বিধর্মী ইউরোপের আল্লাহর বান্দা চুরি করে ম্যাডামকে নিয়ে মুসলমানের নাম ধারণ করে পাসপোর্ট করলো পাসপোর্ট করে জিয়ারতে চলে আসলো দেখার জন্য দেখার পরে দিলটা এত নরম হয়ে গেল বলে আর গোপনে চুরি করার কি লাভ আমরা এই বাইতুল্লাহ থেকে ওপেনেই কালিমা পরে মুসলমান হয়ে মালিক কে আল্লাহ ওরে নবীর উম্মতের দল এটা জন্মসূত্রের জায়গা এটা আল্লাহ তালার কুদরতের নূরের তাজাল্লির মার্কাজ বাই কেন আমরা হজে যাব রে মুমিন ওটা হলো আমাদের রহমত পাওয়ার মার্কাজ আমাদের ইমানের টাওয়ার আগের দিনে মুরব্বীরা রেডিও দেখছেন কথা বলে রেডিও একটা ছোট ছোট আকারে রেডিও এটাকে যদি কেউ খবর শুনতে চাইতো রেডিওর স্পিকারের মুখটা সেন্টার প্লেস মতো চট্টগ্রাম সেন্টার যদি চাও চট্টগ্রামের দিকে ফিরায় দাও ঢাকার সেন্টার যদি চাও ঢাকার দিকে সেন্টারের রেডিওর মাউতকে তুমি ফিরায় দাও যদি বুকের সাথে মাউতকে চাপা দিয়া সেন্টারের চাবি দাও চিল্লায় মরবি সেন্টারের আওয়াজ পাবি না কারণটা কি রে বাবা ওই সেন্টারের সাথে রাডারের সাথে পাওয়ার হাউসের সাথে রেডিওর ভেতরে একটা ম্যাগনেট লাগায়া এর চুম্বুকের কালেকশন দিয়া দিছে টাওয়ারে টাওয়ারে যদি মিল না হয় সেন্টার বাঁচবে না মুসলমানের ইমানের সেন্টার হলো বাইতুল্লাহ ওরে বান্দা ওদিকে ফিরে যদি নামাজ না পড়ো রহমতের বাড়ি ধারা ওই সেন্টার সারা ফলবে আসবে না এরে আল্লাহর বান্দা এবার জানবে হজ কেমন করে কিভাবে এই হজ করবো হজের পুরাটা কাজকর্ম সব পাগলামির পাগল পাগলের পাগলামি কেমন পাগল কয় সব ফল টুপিও রাখতে পারবি না রে পাগল মরণের আগে সাদা কাপড়ের প্যাকেট হয়ে যা সেলাই বিহীন দুটো কাপড় পরবি ভেতরে কোনো গিরা দেওয়া সুতো রাখতে পারবি না কোন প্যান্ট রাখা যাবে না সেলাই করা কিছু করতে পারবি না মাথা খালি সাদা কাপড় দুটো পর এরপরে লাভবাইকের আওয়াজ দাও লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা মুলক লা শারীকা সন্তান ইসমাইল নবীকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন নুহ নবীর প্লাবনের পরে নুহু নবীর প্লাবনে বাইতুল্লাহ পুরাটা নিশ্চিহ্ন হয়ে গেছিল ইব্রাহিম নবী দুনিয়াতে আসার পর আল্লাহর অর্ডারে ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করলেন একটা পাথরের উপরে দাঁড়ায় ইসমাইল নবী জোগালি কাজ কর্মচারী আগায় দেয় তিরিশ বছরের বয়স ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করার পরে কিছু পাথর ছিল অবশিষ্ট আল্লাহ বলেন পাথর গুলো পৃথিবীর দিক বিদিকে তুমি ছিটায় দাও যেখানে করবে একটা ঘর মসজিদ নির্মাণ এরপরে আল্লাহ বলেন কাবার ঘর বানানো কমপ্লিট বলে হ্যাঁ আল্লাহ বলেন এলান করে দাও হে বিশ্ব জগতের মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ পুনর্নির্মাণ হয়েছে আসো বাইতুল্লাহ জিয়ারত করে যা যদি যাইতেই পারো হাজি তোর জীবনের গুণা কেমন মাফ হয়ে গেল যেমন নিষ্পাপ সন্তান আজ মায়ের গর্ব থেকে বেরিয়ে আসলো হাজির দাম কত হসটা যদি গুণামুক্ত করতে পারো এই বাঙ্গালি বাইতুল্লায় গিয়া পারে না কিলা কিলে স্টার্ট করে কত ঝগড়া অকত্ত ভাষায় গালি খানায় ভেজাল একটু মতে ত্রুটি হলে মোয়াল্লি মেরে ওখানেই জানাজা দিতে চায় বাঙ্গালির মধ্যে বেশি বেশি ঝগড়া ঝগড়া বান্দা তুমি ঝগড়া করনি গুণা করনি জিব্বা দ্বারা কাউকে গালি দাওনি অশালীন কথা বলনি গুণা ছাড়া যদি হস করে তুমি আসতে পারো তোমার মূল্য কত জানো তোমার এত পাওয়ার চার শত গুনাহগারের সুপারিশ তোমার জবান দ্বারা আল্লাহ কবুল করবে আল্লাহ বলেন ওখানে গেলে কি ভাবি রে ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ বলেন এলান দাও তোমার এলান যারা শুনবে তারা একদিন বাইতুল্লাহ জিয়ারতে আসবে এব্রাহিম নবী বললেন আল্লাহ আমার সামনে তো মাউথ নাই আমার সামনে স্পিকার নাই মাইক নাই আওয়াজ কেমনে শুনবে আল্লাহ বলেন ইব্রাহিম আওয়াজ দেওয়া তোমার দায়িত্ব আওয়াজটা পৌঁছায় দেওয়া দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়ায় কাবাগার নির্মাণ করেছিলেন এটাকে বলে মাকাম ইব্রাহিম কেমন ওই পাথর বাইতুল্লার দেওয়াল উঁচু হচ্ছে পাথরটাও ক্রমান্বয়ে উঁচু হয়ে যায় আবার নির্মাণ শেষ নিচে নামার প্রয়োজন হলো কোন সিঁড়ির প্রয়োজন নাই আল্লাহর কুদরতে পাথর তুলার মতো নরম হয়ে নিচু হয়ে গেল আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আলাম তা সারা দুনিয়ার জিন্দা মানুষ না মায়ের গর্বে যারা ছিল রুহের জগতে যারা ছিল সবার কাছে আমার আল্লাহর কুদরতে ইব্রাহিম নবীর আলামটা শুনে দিবেন যারা ইব্রাহিম নবীর আওয়াজ পেয়ে বলেছে লাব্বাই একবার যদি লাভবাই বলে বাইতুল্লাহ একবার জিয়ারত করবে যদি দুইবার বলে লাব্বাই বাইতুল্লাহ দুইবার যাবে তিনবার যদি বলে বাইতুল্লাহ তিনবার যাবে আজকে লাব্বাই বলাটাই হলো ইব্রাহিম নবীর আওয়াজের জবাব আল্লাহ বলেন ওখানে গেলে কি ভাবি মাকাম ইব্রাহিম কুদরতের নিদর্শন পিতলের একটা স্ট্রাকচারের ভেতরে প্যাকেট করে রাখছে ইব্রাহিম নবীর পায়ের ছাপ ওই পাথরে আজও আছে বাইতুল্লাহর দরজার ডান পার্শ্বে ওই মাকাম ইব্রাহিম ওই পাথরটা এখনো সংরক্ষিত ওই পাথরের উপরে ইব্রাহিম নবীর দু পা মুবারকের সাপ লাগানো আছে আল্লাহ বলেন ওখানে যাবি আমার কুদরতের নিদর্শন দেখবি রে মুমিন সন্তান কান্না করে কেন বলে আব্বা নাই আব্বা নাই মরে গেল এক আল্লাহর বান্দা একটা জামা নিয়ে কয় এটা তোর বাবার জামা আল্লাহর বান্ধে একটু আশ্বস্ত হয়ে বলে বাবারে যদিও পাই নাই বাবার জামাটা পাইলাম চুমু খাই আল্লাহ বান্দারা আল্লাহর বান্দারা আল্লাহর জন্য পাগল হয়ে দৌড়ায় একবার মসজিদে যায় শেষ যায় পরে ডাকে আল্লাহ তোমারে বাবার জন্য মনটা কাঁদে ওরে হুজুর পাইলে দোয়া চাই ইমাম সাহেবের কাছে দোয়া চায় আল্লাহর কাছে রাতে রাতারে শেষ দায় পরে কাঁদে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য টুপি সারি নেয় দাড়ি সারি নেয় কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় কত মানুষ দাড়িওয়ালা বলে পাগড়িওয়ালা বলে গালি দেয় গালি শোনার পরেও দাড়ি ফালাই নাই টুপি ফালাই নাই আল্লাহ গ মনের ভিতরে টাকে বলো আল্লাহ তুমি নাকি একটা ঘর বানাইছো ওই ঘরটা দেখতে মনে চায় আল্লাহ কয় বান্দা যারা আমাকে পাওয়ার জন্য দরাদরি করো আমার একটা ঘর আছে ওই ঘরের মধ্যে আসলে আমার মোলাকাত পেয়ে যাবি প্রধানমন্ত্রীর সাথে মোলাকাতের দরকার বলে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার জলায় আছে আছে ওখানে যা চেয়ারম্যানের সাথে মোলাকাত দরকার বলে ইউনিয়ন পরিষদ ওখানে গিয়া বাবিকা তার বাড়ি বাড়িতে বাইতেও পারো নাও বাইতে পারো ওনার নির্ধারিত একটি জায়গা মানুষের সাথে মোলাকাতের জায়গা ইউনিয়ন পরিষদ আল্লাহ বলেন তুমি আমার সাথে মোলাকাত করতে চাও কিভাবে চাও বলে আল্লাহ যেভাবেই দাও সেভাবেই চাই বলে আসল মোলাকাত হাসরের ময়দানে হবে তবে এখন যদি মোটামুটি একটা মোলাকাত দিতে চাও আমার একটা নির্ধারিত ঘর আছে বাইতুল্লাহ ওখানে যদি যাও আল্লাহর সাথে মোলাকাত পাবি ওখানে যাওয়ার পরে কেমন করে আল্লাহর সাথে মোলাকাত হবে রে গোলাম ওখানে গিয়ে তুই যাবি বাইতুল্লাহ এত দামি একটি ঘর ওখানে গিয়ে বান্দা লাভবাইকের আওয়াজ দিলে কত লাভ যারা চিল্লা চিল্লা কাল্ল হুম্মা লাভবাইক বলবে নবী বলেন এই আওয়াজটা মানুষ ছাড়া যারা শুনবে সবাই লাভবাইক বলবে আর দোয়া করবে লাভবাহিকের আওয়াজ দিয়ে তুমি বলো মালিক আমি তোমার ঘরের দরজার দিকে আসতেছি তোমার সাথে মোলাকাতের জন্য ওখানে গিয়ে হাজি বাইতুল্লাহ বাইতুল্লাহর চতুর্পার্শ্বে দোড়ায় করে তাওয়াফ আল্লাহ নবী বলেন তাওয়াফকারী হাজি সাহেব বাইতুল্লাহ যখন তওয়াফ করবে এক একটা কদমে সত্তর হাজার নেক আল্লাহ দান করবে আপনারা জানেন ঘরে নামাজ পড়ার থেকে পাঞ্জেখানা মসজিদে নামাজ পড়লে পঁচিশ গুণ সবাব পাঞ্জেখানা থেকে জুমার মসজিদে কত পাঁচশো রাকাতের সবাব এছাড়া পৃথিবীতে তিনটা মসজিদ আছে যেখানে নামাজ পড়লে ইবাদত করলে বেশি সওয়াব পাঞ্জাগানা মসজিদ আর জুমা ছাড়া পৃথিবীতে আর শুধুমাত্র তিনটা তিনটা মসজিদ আছে দামি এক নম্বরে বাইতুল্লাহ ওখানে একে কত পাওয়া যাবে এক লাখ বাইতুল্লাহ তুমি নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ আর যদি বাইতুল মাকদিস মুসলমানের প্রথম ওই কেবিলা যেই বাইতুল মাকদিস বাইতুল্লাহ বানানের চল্লিশ বছর পরে বানানো হলো ওই বাইতুল মাকদিস ওখানে নামাজ পড়লে এক রাকাতে পঞ্চাশ হাজার আর আল্লাহর নবীর মসজিদ মসজিদে নবীতে যদি বাংলা নামাজ পড়ে এক রাখাত নামাজে এক হাদিসে বলা হলো পঞ্চাশ হাজার আর এক হাদিসে বলা হয়েছে এক হাজার মহাদিসিন্দা বলেছে পঞ্চাশ হাজারের হাদিসের থেকে এক হাজারের হাদিস বড় শক্তিশালী হাদিস অতএব মদিনার মসজিদে নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সবাব পঞ্চাশ হাজার রাকাতের সবাবের কথাও আছে তবে এক হাজারের যে হাদিসটা সেটা মজবুত ভাইরা আমার আর কোথাও আজীবন এবাদাত করলে এই বাইতুল্লাহ আর বাইতুল মাকদিস আর মদিনার নবীর মসজিদ থেকে বেশি হবে এমন কি হজের সময় আরাফার ময়দানে মুজদালিফা মিনায় হাজিরা যায়নি দেখেন বাইতুল্লাহ নামাজে একে এক লক্ষ অথচ বাইতুল্লাহ এরিয়ার বাহিরে হলো মিনা মুজদালিফা আরাফার ময়দান আল্লাহ তাআলার আইন হয়েছে 8 তারিখে মিনায় যাবি 9 তারিখে আরাফায় যাবি 10 তারিখে ওই মিনায় বান্দা তুই মুজদালিফা গিয়া জামারাতে পাথর মারবি কোরবানি করবি ওখানে গিয়ে এক রাকাতে এক লক্ষ হবে না পঞ্চাশ হাজার হবে না এক হাজারও হবে না কোন তারসেরা যদি বলে বাইতুল্লাহ নামাজ পড়লে এক লাখ তাহলে মিনায় গিয়া তো কোনো কাম নাই কোনো কাম নাই কোনো কাম নাই শুধু বয়ে বয়ে খার ঘুমাবি আর পাঁচত্ব নামাজ পড়বি পাঁচত্ব নামাজে পাঁচ কোটি সব তাও দেওয়া হবে না তাহলে দরকার কি ওই পাঁচত্ব বাইতুল্লাহ হরি চলবে বাহাদুরি চলবে চালাকি না না আল্লাহ বলেন বান্দা বাইতুল্লাহ বুঝিনা মিনা মুস্তালিফা আরাফা বুঝিনা কোথায় কত সওয়াব বুঝার দরকার নাই এতটুকু বুঝবি বান্দা তোর কাজ হলো আমি আল্লাহর হুকুমের গোলামি করা আমার হুকুম যেখানে আছে মানলেই সওয়াব আমার হুকুমের বাহিরে চললে তুই যত মাত মাতবরি করবি আর বাহাদুরি করবি ওখানে কোনো বরকত হবে না যেই হাদিসে নবী বলছেন বাইতুল্লাহ এক নামাজে এক লক্ষ বলে শুধু নামাজ না যত আমল করবে একে এক লক্ষ পাবে বাইতুল্লাহর এরিয়া শুধু যে হাজিরা তাওয়াব করে যেই মাতাব এতটুকু না বাইতুল্লাহর এরিয়া আশপাশ হোটেলগুলো এরিয়া দেওয়া আছে বহু দূর থেকে কিলোমিটার ভাগ করা এই হেরেমের ভেতরে বাইতুল্লার এরিয়া লম্বা এরিয়ায় যে ঢুকবে একশোটারে জবাই কইরা শুধু বাইতুল্লার এরিয়ায় ঢুকলেই নিরাপদ ওকে গালিও দেওয়া হয় একশো মানুষ জবাই কইরা বাইতুল্লার ভেতরে ঢুকছে এরিয়ায় ঢুকা মাত্র নিরাপদ ওরে কিচ্ছু বলা যাবে না ওরে বের করে আবার সাইজ করো কিন্তু ভেতরে থাকা অবস্থায় কিচ্ছু বলা যাবে না কারণ ওহাজাল বালাদিন আমি এটা নিরাপদ সহ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা দান করলেন এ বাইতুল্লাহ ওখানে বসে যদি কেউ একবার বলে সুবহান আল্লাহ এক লক্ষ সুবহান আল্লাহর সওয়াব বসে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে এক লক্ষ আলহামদুলিল্লাহর সওয়াব একবার যদি বলে আল্লাহু আকবার এক লক্ষ আল্লাহু আকবার বলা একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এক লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব এরে আল্লাহর গোলাম তাহলে হাজিরা বাইতুল্লার চতুর্পার্শ্বে যে দোড়ায় তাওয়াপ করে এক এক কদমে সত্তর হাজার গুনামাল সত্তর হাজার নেক আমল নামায় যোগ হবে সত্তর হাজার গুণ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যাবে এবার সত্তর হাজার যদি একে এক লক্ষ হয় এবার হিসাব করা ভাইরা আমার এখন তো গাড়ি যোগে বাইতুল্লাহ থেকে মিনায় মুজদালিফা আরফ হয়ে যায় রসুল বলেন কেউ যদি পায়ে হেঁটে মিনায় যায় প্রত্যেকটা কদমে কদমে সাত শত থেকে যদি আরাফার ময়দানে কেউ পায়ে হেঁটে যায় এক একটা কদমে একশো হাজার নেয় এক এক কদমে একশো হাজার নেয় এক একটা নেকের মান এক লাখ কথা বুঝে এই হিসাবটা মিলে রেখে আমার জানাই এক এক কদমে একশো হাজার এক একটা নেকের মান এক লাখ এই হিসাব মিলে বাইরা এত লাগবে কেন এত রাখবো কই এত দিয়া হবে কি এত হবে তোর জোতার বাড়ি একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে দে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগে দে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটু নেকের কারণে একটা নেক মা বাবায় জাহান নামে যাবে সন্তান জান্নাতে যাবে সন্তান জান্নাতে যাবে মা বাবার হাতে কাপ লেগে যাবে কেন সন্তান তো হাসুরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে সাবিলা ও মালিক আমার মা বাবায় রোজা রাখছে আমাকে রোজার জন্য দাওয়াত দেয় নাই মাঝে মাঝে আমার মায় বলতো তুই সেহেরি খা রোজা রাখ আমার বাবায় ধমক দিয়ে বলতো খবরদার আমার সন্তান যদি সাহারি খায় রোজা রাখে শরীর নষ্ট হয়ে যাবে ও আল্লাহ বাবার হাতে কাপ লাগাও আমার যদি ফিফটি পার্সেন্ট দোষ হয় বাবার হান্ড্রেড দোষ তারে গ্রেফতার করো কোরআন শরীফের সুরায় আহজাব সাতষট্টি নম্বর আয়া সন্তান পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে ভাইরা আমার নেকের দরকার আছে না নেই ভয়াবহ পরিস্থিতির মুমিন দুনিয়াতেই দেখো তোমার এত আপন ক্লোজ বন্ধু একটু যদি বিপদে পড়ে যাও বন্ধু তোমাকে এড়িয়ে অন্যদিকে চলে যায় টাকা থাকলেও কয় নাই নাই কারণ বন্ধু বুঝতে পেরেছে তুমি এখন বিপদে পড়ছো টাকা দিলে না জানি আর না পাই দুনিয়ায় সব স্বার্থপর আর হাসুরের ময়দান তো আরো কঠিন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه অতএব নেকের বড় দাম তোমার নেক আছে দাম আছে নেক নাই কোনো দাম নাই দুনিয়াতে আল্লাহর নবী এর মতো দামি আর কেউ আছে নাকি রসুলের কন্যা ফাতেমা রদিয়াল্লাহু আনহার মতো দামি আর কেউ আছে সেই ফাতেমাকে আল্লাহর নবী বলে গেলেন সাবধান ইয়া আনকিজি নফসাকে ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় কবরে কি হবে উপায় একটু চিন্তা করেন আপনি আমি যে খুব হাসি তামাশায় লিপ্ত আর বলি এত সব রাখবো কই আপনার সবটা সবের মতো হইছে কিনা সেই প্রশ্নের জবাব আগে দেন এরপরে রাখা পরে তোমার ধানের ক্ষেত্রে এত ধান এত ধান রাখবো কই ওরে মগা আগে গিয়ে দেখ ওটি ধান না সিটা ভাইরা আমার ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত ওখানে আছে অনেক আল্লাহর কুদরতের নিদর্শন একটা বলো মাকামে ইব্রাহিম আর একটা হলো জমজম কূপের পানি কেমন সেই বরকতের পানি হে মুমিন যখন বাইতুল্লাহর পাশে মানুষ নাই পানি নাই কোন জঙ্গল আর জঙ্গল তখন ইব্রাহিম নবী তার শিশু সন্তান ইসমাইল আর হাজেরাকে ওখানে রেখে চলে আসলেন এক সময় মা হাজেরা কান্না করেন পানি নাই ইসমাইলের জন্য পানির প্রয়োজন সাফা মারোয়া পাহাড়ে দৌড়ায় আর পানি তালাশ করে পায় না ইসমাইলও কান্না করে মা হাজারাও কান্না করে হঠাৎ গাইবি আওয়াজ কি প্রয়োজন এদিকে আসো ইসমাইলের মুখের মধ্যে দিয়েছি এরপরে দেখি আমার জিব্বা শুকায় গেল পানি নাই পানি দরকার জিব্রাইল ফিরিস্তা জিব্রাইলের পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলো পানি উঠলো অথবা কেউ লেখছেন জিব্রাইল আমিনের ডানা দিয়ে আঘাত করেছেন পাখা দিয়ে বাড়ি মারায় পানি যখন উঠলো হাজেরা তার মাতৃভাষায় একটা আওয়াজ দিলেন পানিটারে জম জম হে পানি থাম থাম পানি থেমে গেল হাজেরাও পানি পান করলেন ইসমাইলকেও পানি পান করালেন ইব্রাহিম নবী মা হাজেরা ইসমাইলের রাইকা তিনটা দোয়া করছিলেন তিন দোয়াটা আল্লাহ একমাত্র পানি আর মানুষ আল্লাহ করেছেন ওই জমজমের পানি পান করতে হয় দাঁড়ায় দিয়ে ফিরে ফিরে এই পানি এত দামি এত বরকতের পানি লক্ষ কোটি কোটি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজার হাজার হাজি সাহেবরা লাখ লাখ নিয়ে যায় একটু খোঁজ নিয়ে দেখরে হাজি জমজমের শুরু থেকে আজ পর্যন্ত যেই সমম পরিমাণ পানি ছিল এক চিমটি পানি বাড়েও নাই কমেও নাই সেই পরিমাণই আছে এই জমজমের পানি পান করলে তিনটা ফায়দা কয়টা কষ্ট হয় আপনার তিনটা উপকার জমজমের পানি যদি পান করো এক নম্বরে পেটের ক্ষুদা থাকবে না দুই নম্বরে ক্লান্ত থাকবে না তিন নম্বরে মারাত্মক রোগের সেফা হয়ে যাবে জমজমের পানি আল্লাহর কুদরতের এক নিদর্শন কেমন কুদরত সৌদি গভর্নমেন্ট বহুবার চেষ্টা করলো মক্কা থেকে পাইপ লাগায় পানি নিবে মদিনা পারলই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ওখানে আলাদা টাঙ্কি বানায় পানির কূপ আলাদা বানায় গাড়ি যোগে ড্রাম ভরে ভরে পানি নিয়ে যান জমজম কূপ থেকে আর সে পানি মদিনাবাসী পান করেন যদি এমনটা হতো মদিনায় যাবে পাইপ দিলে বাইতুল মাকদিসে যাবে পাইপ দিয়া ইয়ামানে যাবে তো বরকতের পানিটা আম হয়ে গেলে এর মর্যাদা নষ্ট হয় ভাইরা আমার এখানে আল্লাহর ঘরের ভেতর আরো কুদরতের নিদর্শন হলো হাজরে আসওয়াত জান্নাতের ওই কালো পাথর যার নাম হলো হজরে আবিয়া সাদা পাথর ছিল দুধের থেকেও সাদা আজকে সেই পাথর কি কালো এই পাথর এক সময় চুরি হয়ে গেছিল বাইশ বছর এই পাথর বাইতুল্লাহ ছিল কয় বছর তখন মানুষ কি সুমা দিত এই বাঙালি আজকে তুমি হজরে আসোয়াদ চুমো দিতে গিয়ে নারীরে ধাক্কা দিয়া চুমো দিতে যাও সবাব তো হবেই না সমস্ত ওলামায়ে کرام ফতোয়া দিয়েছেন ওই হজরে আসওয়াদকে চুমো দিতে গিয়ে কেউ যদি ভিড়ের মধ্যে কাউকে কষ্ট দেয় ধাক্কা দেয় তাহলে গুনাহ হবে মারাত্মক গুনাহ তাহলে কি ওই বরকত আমরা পাবো না এক নাম্বার জবাব বাইশ বছর পর্যন্ত যখন বাইতুল্লায় পাথর ছিল না তখন হাজিরা বরকত কেমনে পাইল দুই নাম্বার জবাব তারিখ আমি বয়ানে গেলাম খুলনা খুলনা শহরে বয়ান করতে যাবে এর আগে আল্লাহর ঘর একটা মসজিদে বসে আসি বসার পরে কত মানুষ আমার পাশে হঠাৎ করে একটা যুবক দেখলাম দাঁড়ায় দাঁড়ায় দূরে দাঁড়ায় কান্না করে আমার সফরের সাথী বললেন ওই যুবক ছেলেটা কান্না করে আপনার সাথে একটু হাত মিলাবে মোলাকাত করবে আমি বললাম নিয়ে আসো যুবক এসে এই গত বাইশ তারিখের ঘটনা যুবক আমার কাছে এসে বসে কান্নায় বিভোর একদিকে চোখের পানি মুছে মাথায় টুপি একটা কানি ফারা জামা আর চোখে পানি দাড়িটাও মোটামুটি লম্বা হবে হবে বা এদিকে ডান হাতে মোবাইলটা ওপেন করে একটা ছবি আমাকে দেখায় যে ছবিটা দাড়ি নাই টুপি নাই নামাজ নাই শার্ট প্যান্টটাই পরা লম্বা চুল কোন টুপি ইসলামের কোন পরিচয় নাই যুবকটা হাউমাউ করে কান্না করে ঘর বলে হুজুর এই ছবিটা আমার আগের ছবি আমি বললাম রে যুবক কেমন করে তুই পরিবর্তন হয়েছ যুবক তুমি কি করো যুবক বলে আমি মানুষের বাড়ির বিল্ডিং এ রং লাগাই রং মিস্তুরি কেমন করে পরিবর্তন বলে হুজুর আমি একটা বড় বক্স লাগাইয়া গান চালাই গান আমি একদিন কম্পিউটারের দোকানে গিয়া বললাম মেমোরির মধ্যে কিছু গান ঢুকায় দাও নিউ মডেলের গান ঢুকায় দাও কম্পিউটার থেকে আমার মেমোরির মধ্যে গান ঢুকাইলো আমি মেমোরিটা নিয়ে বক্সে লাগাইলাম গান বাজা শুরু হয়ে গেল হঠাৎ করে দেখি গানের মাঝে বয়ানের আওয়াজ আমি তাড়াতাড়ি বক্স বন্ধ করে দিলাম কারণ এলাকার মানুষ জানে আমি গান শুনি এখন হঠাৎ করে যদি বয়ান শুনি মানুষ আমাকে ধিক্কার দিবে বলবে আমি নাকি পাগল হয়ে গেছি আমি বক্সটার গান বন্ধ করে রাতের আধারে বাড়ি চলে গেলাম পরে আমি ওখানে বালিশে মাথা লাগায়া মেমোরির থেকে বয়ানটা আমি কালেক্ট করে ওই বয়ানটা কানে লাগায়া কয়েকবার শুনলাম হুজুর আল্লাহর ঘরে বসে যুবক বলতেছে হুজুর যত শুনি ততই যেন দিলটা পরিবর্তন হতে চলছে মন আকৃষ্ট হয়ে যায় আমি কোথায় আমি কোথায় আমি কোথায় আমি তো জাহাজ গভীরে পড়ে আছি আমি বয়ানটা শুনতে শুনতে মনটা কেমন যেন নরম হতে লাগলো আপনাকে দেখার জন্য এবার পাগল হয়ে ঘুরলাম চরমনে গিয়ে খুঁজলাম আপনারে পাইলাম না হুজুর বিভিন্ন জায়গায় খুঁজার জন্য গেলাম পাই না আপনার সন্ধান আপনি কয়েক মাস আগে খুলনাতে আসছিলেন আমি শুনে দৌড়ায় গেলাম মানুষের ভিড়ের কারণে আর দেখা হয়নি আজ আমি দূরে দাঁড়ায় আছি ভয় লাগে আপনার সামনে কেমন যাই কারণ কারণ আমি আমাকে চিনি আমি বড় বেয়াদ বড় খারাপ আমার মতো দুর্ভাগা দুর চরিত্র এই সমাজে আর কেউ নেই আমি বললাম যুবক আর কি বলবা আমি এখন স্টেজে চলে যাব যুবক বলে কোনো দুঃখ নেই আমি রঙের মিস্ত্রি গরিবি হালাতে জীবন চালাই আজ আমার দাড়ি উঠেছে আমি লম্বা জামা পড়েছি টুপি পড়েছি হুজুর মাথায় হাটটা দিয়া দোয়া করে দেবে আল্লাহ আমাকে হেদায়তের দরজায় নিয়ে আসছে আল্লাহ যেন বেজার হয়ে আর আমাকে গুনার রাস্তায় ফিরে না দে হেদায়াতের মালিক তোর পা ধরে বলছি কত আর বাহাদুরি করবি রে যুবক তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে অভাব নাই তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি ওই দুই হাজার তেরো সনে বাইতুল্লাহ জিয়ারতে যখন গেলাম গিয়ে দেখি বাইতুল্লাহর চতুর্পার্শ্বে যুবক ছেলেরা বাইতুল্লাহ জিয়ারত করে সাদা চামড়াওয়ালা মেয়েরা যুবতী মেয়েরা আমি এক বন্ধুকে বললাম এই যুবক অল্প বয়সের যুবক আর এই অল্প বয়সের যুবতীরা কেন বাইতুল্লাহ এরা কারা কোথার থেকে আসলো বন্ধু জবাব দিল এরা ইন্দোনেশিয়া তুনিশিয়ার মানুষ এরা কেন এত অল্প বয়সে বাইতুল্লায় আসলো বলে দুনিয়াতে আসার পর থেকে মা বাবা এর নামে টাকা জমায় যত টাকা এর নামে জমায় বিবাহ করার বয়স হতে না হতে এই টাকা দিয়ে তারা বাইতুল্লাহ আসার টাকা হয়ে যায় তাদের দিলের একটা তামান্না কি লাভ ধরে লাভ বাইক বলার পর আমার দাম্পত্য জীবনের যাত্রা আমি শুরু করব এবং এই একই নামার আমি যদি পবিত্র হয়ে বিবাহের বন্ধনে যাই আমার দাম্পত্য জীবন হবে জান্নাতের সংসার এরা যুবক অনুরোধ করে বলি আমি বলি না তুই আমার মতো টুপি হুজুর হয়ে যা একবারও বলি না স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার মতো যুবক RAB army police BDR doctor professor engineer পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না নাই তুমি কেন পারবা না রে যুবক ভাই আমি আনসার দিব তোমার কপাল বুঝি পড়ে গেল এখনো তওবা করার সময় বরকতের এই জুলহাজের রাত আল্লাহর কাছে কান্না করো এক এক রাতের কান্না লাইলাতুল কদরের সমান কান্নার সওয়াব এক এক রাতের নামাজ লাইলাতুল কদরের নামাজের সমান সওয়াব দিনের বেলা রোজা এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে এরে আল্লাহর বান্দা দেখো তোমার মতো যুবক বাইতুল্লাহ ধরে ধরে লাভ বাইকের আওয়াজ দেয় ওরে বান্দা আল্লাহর সাথে মোলাকাতের জন্য আল্লাহ তাআলা হজরে আসওয়াদ দিলেন ও বান্দা তুই হজরে আসওয়াদে চুমু দিয়ে দোয়া পড়বি আল্লাহ ইন বিসমিল্লাহ আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বান্দা এ দোয়া পরে চুমু আল্লাহর নবী বলেন ওলামায় কেরাম বলেন আল্লাহর কুদরতি হাতের সাথে মিলাইলে যেমন বরকত ভজরে আসোয়াতে যদি চুমু দেয় আল্লাহর কুদরতি হাতে হাতটা লাগানোর বরকত আল্লাহ দান করবে হুজুরের দেখতে মনে চায় দেখ হুজুর হাতটা মিলাইতে মনে চায় হাত মিলা এবার হুজুর হাত তো মিলাইলাম এবার বুকটা মিলাইতে মনে চায় ওরে মালিক তোমাকে খুঁজতে খুঁজতে বাংলাদেশের কোন জায়গা বাদ রাখি নাই আল্লাহ দরবার থেকে শুরু করে ওই জিতে মার ময়দান আল্লাহ ওয়াজের ময়দান বহু ওয়াজের ময়দানে দৌড়াইলাম আজকে আপনার বাড়িতে আমি হাজির দরজায় দেখি তালা লাগানো দরজাটা কেমনে খুলে ভেতরে ঢুকবো বলে ঢুকলে তো তুই আমি মালিকের পাবি না আমি মালিকের না পাইলেও আমার একটু নিদর্শন দিলাম মোটামুটি প্র্যাকটিস কর আমার সাথে মোলাকাত আমার বুকের সাথে বুকটা লাগাবি বলে হ্যাঁ বলে পারা পুরাপুরি সরাসরি পারবি না তবে একটু সামান্য মাজাজান দুনিয়াতে প্র্যাকটিস করে আয় বুকটা লাগানোর একটা জায়গা নির্ধারণ করে দিলাম বাইতুল্লার মধ্যে দুইটা জায়গা আছে বুকটা লাগায় যদি কান্না দেও আল্লাহ তালার কুদরতি সিনার সাথে মোলাকাতের সব আল্লাহ দান করবে এক নাম্বার জায়গা হলো বাইতুল্লাহর দরওয়াজা আর বাম দিকে হজরে আসুয়াদ পাথর মাঝখান জায়গা হলো মুলতাজাম ওখানে গিয়ে যদি বুকটা লাগায় কান্না দাও আল্লাহর সাথে কুদরতি মোলাকাতের বরকত পেয়ে যাবে আর একটা জায়গা আছে বুক লাগাবার মোলাকাতে আপনারা দেখেছেন বাইতুল্লাহ এর এক পার্শ্বে সিনা বরাবর ওয়াল করা এটাকে বলে হাতিমে কাবা ওটাও বাইতুল্লাহর ভেতরেরই অংশ লম্বা কথা ওটা বাদ পড়লো কেন ইব্রাহিম নবী ওই অংশটাকেও বিশাল বাইতুল্লাহ করেছিলেন কিন্তু এই অংশটাও চার দেওয়ালের মাঝ ভেতরেই ছিল কিন্তু আজকে এই হাকিমে কাবাটা বাইতুল্লাহ থেকে আলাদা করা হলো কেন লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না ওই হাতিমে কাবার দুপাশে দুটো দরওয়াজা গ্রিলে পুলিশ দাঁড়ানো এক দরজা খোলা ওই দরজা দিয়ে ঢুকে বরকতের জায়গা কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন ওই হাতিমে কাবার ভেতরে আম্মাজান হাজেরা আলাইহা সালাম এবং ইসমাইল নবীর কবর আছে কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন ওই হাতিমে কাবায় ঢুকে এত বরকত ওই ঘরে রাখছেন মূলত ঘর কিছু না আমাদের আল্লাহর আদেশ হলো আমাদের আসল কাজ আল্লাহ আদেশ করেছেন এইখানে এইভাবে বাদাত করো ওইভাবে বাদাত করা মুমিনের দায়িত্ব ও আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলমিন বলে ফিহিয়া তুম বাগিনা মাকাম ইব্রাহিম ওখানে আমার নিদর্শন মাকাম ইব্রাহিম হজরা ওখানে আমার নিদর্শন হলো মেজাবে রহমত মুলতাজা ওরে আল্লাহর বান্দা ওখানে গিয়ে তুমি আমার মহাব্বতের কান্না দাও আর জীবনের গুণা মাফ করায় নাও নিষ্পাপ হিসাবে আল্লাহ তোমাকে কবুল করে নিবেন এরপরে তুমি আবার দৌড় দিয়া বাংলাদেশে আইসো না আর একটা বরকতের জায়গা আছে আল্লাহর নবীর ঘর মদিনা পয়গম্বরের বাড়ি মদিনা আমার মায়ার নবী বলেন উম্মতের দল যারা আমার রোজা এসে আমাকে মোহাব্বতের নজরে মোলাকাত করে যাইবা আমি নবীর উপরে আবশ্যকীয় হয়ে যাবে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আল্লাহর নবী বলেন মদিনার রওজায় গিয়া যদি বান্দা ওখানে গিয়ে নবীর উপরে দরুদ পরে আগে আয়াত পরে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এরপরে দরুদ করবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ আল্লাহর নবী বলেন মহব্বতের নজরে যদি মাকবুল দরুদ পড়তে পারো আশি বছরের গুনাহ মাফ হয়ে যাবে আর কে বাসত আমলে সল্লু মুদাম হাতে সে দু এরে আল্লাহর বান্দা চাওয়ার মতো চাও জায়গা মতো চাও ঘটনা লিখেছেন ভিক্ষুক ভিক্ষা করে বাড়ির দরজায় গিয়ে ধাক্কায় আর বলে আল্লাহর নামে কিছু দাও ভিক্ষা করতে করতে মসজিদের দরজায় গিয়া ধাক্কা দিয়া কয় বাড়িওয়ালা কিছু দাও এক আল্লাহর বান্দা কয় রে ভাই এটা তো মসজিদ এখানে চাও কেন অন্য বাড়ি যাও ভিক্ষুক আর মসজিদের এত প্রশংসা আর মর্যাদা বুঝে না ভিক্ষুক বলে এটা কেমন গরিবের ঘর আমি এক ফকির এটা কোন ফকিরের ঘর যে কিছুই দিবে না আল্লাহর বান্দা বলে এটা আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের ঘর মসজিদ এ কথা বান্দা যখন বুঝতে পারলো অন্য অন্য বাড়িতে ভিক্ষা করে যা পেল সব ফালায় কয় আসল জায়গায় যখন হাজির হয়ে গেল আমার ওগুলোর দরকার নাই আমার আল্লাহ যথেষ্ট আল্লাহর সাথে যখন আমার মহাব্বতের বন্ধন মজবুত হবে তখন আমার আল্লাহ কর তাওয়াক্কুল হার সবহশান মিরসানাত তু আজলা মাকাম জুজবা জে মাখা আজ ফজলে দর জুমলা জাহা এরে আল্লাহর ও আল্লাহর মোহাব্বতের নবীর উম্মতের দল আজকে নবীর জন্য মোহাব্বত নাই যা আছে জবানের চাপাবাজি কই তোমার মাথায় নবীর সুন্নতের আমল কই তুমি তো ক্রিকেটারদের সাইজে চুল কাটো তোমার মাথার চুল দেখলে মনে হয় তোমার মাথাটা দূর হয়ে গেছে তোমার মাথার চুলের কাঠিন বানরের মতো হয়ে গেল তুমি যদি বলো আমি আশেকে রসুল আমি বলবো তুমি টপ লেভেলের বাটবা তুকু যাও সুন্নতে আহমদ মোহাম্মদ তোরা কার শয়তা মি কুনি নামত বনি আল্লাহর এক বান্দা আবেগ ভরা কণ্ঠ নিয়ে চোখের পানি শ্রী বাইতুল্লাহ চতুর্পার্শ্বে দৌড়ায় আল্লাহর মোহাম্মতে বাইতুল্লাহ তাওয়াব করে কিন্তু আশ্চর্য হলো তার চোখ দুটো পট্টি লাগানো বাধা বলবো কষ্ট আর একটু সামনে আগাই আল্লাহর বান্দার চোখ দুটো বন্ধ চোখে পট্টি লাগানো সবাই বাইতুল্লার চতুর্পাশে ঘুরে আর কি আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধনীদের আওয়াজ আলাদা কারণ তারা টাকাওয়ালা না গরিবের আওয়াজ হবে একরকম ধনির আওয়াজ একরকম কই না না না বাইতুল্লাহর হজ হলো মুসলমানের ঐক্যের একটা নিদর্শন তাকায় দেখ ওখানে গেলে প্রমাণ হয় সবাই হলো ফকির আমার আল্লাহ হলেন ধনী সবাই কার কাছে চায় বেটা কার কাছে চায় ওখানে পিসাবরা যায় না কার কাছে চায় আল্লাহর কাছে চাইতেছে ধনীরাও কার কাছে চায় ওখানে সমস্ত নবীরাও গেছে কার কাছে চাইছেন নবীদের থেকে দামি আর কেউ নাই আল্লাহ দেখায় দে মুমিন ভালো করে দে শিক্ষিত নাই সবাই আমার আল্লাহ হলেন ধনী চাওয়ার মতো যদি চাইতে চাও আল্লাহর কাছেই চাও ইয়াই কুরআন হাকিম حكمت أولى يزالست قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه وفهم الرجال কার কাছে চাইব আল্লাহর কাছে চাও না কেন বাঙালি এই বাঙালি আল্লাহর কাছে না চাওয়ার কারণ দুইটা কয়টা হয়তো আল্লাহকে পছন্দ হয় না তোমার এজন্য চাও না আর যদি বলো পছন্দ হয় কেন চাও না দ্বিতীয় জবাব হলো আল্লাহ দিতে পারে না না না না না পারে না পারলে চাও না কেন আল্লাহ যদি দিতে পারেন চাইতে অসুবিধা কি তোমার অথচ তুমি দুনিয়ার কারো কাছে যদি চাও সেই ব্যক্তি তো অক্ষম কারণ ওই বান্দা যা পাইছে তাও আল্লাহর থেকেই ওই বান্দা কার থেকে পাইছে এমন একজন আল্লাহ আল্লাহর নাম বলো যে তাহার যুদে কান্না সারা অলি হয়ে গেছে তাহাজুদ সারা কে অলি হতে পারে আর তুমি তুমি দাড়ি টুবি আর কান্না সারা অলি হয়ে যাইবা এত সহজ যত আল্লাহ অলি হইল কান্দিয়া গুণগার হইল আল্লাহওয়ালারা সবাই তোমার আমার থেকে হাজার কোটি গুণ কান্না করেছেন সাধনা করেছেন তাহাজুদের মুসাল্লায় রাতে ঘুমায় কাটাইছেন এমনি খাজা মঈনুদ্দিন সৃষ্টির এত নাও অথচ কিছু দুর্ভাগার দল এমন বড় বড় আল্লাহওয়ালার নাম নিয়ে আবার গালি দেয় নাই নাই বলে খাজা মঈনুদ্দিন চিশতি আসমিরি একটা গাঞ্জা খোর ওরে কপাল পোড়া আল্লাহর নবীর দুশ্মন ভালো করে শুনে নাও কে সে খাজা মঈনুদ্দিন চিশতি আসমিরি যারা তারে গালি দাও তারাও শোনো আর যারা খাজার অতিভক্ত নামাজ পড়ো না বারবার তারাও শুনিয়া নেও হাজারির হুজুর দামি অমুক দরবারের পিসাব দামি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরির হাতে ছিয়াত্তর লক্ষ অন্য কিতাবে পেয়েছি নব্বই লক্ষ আর এটা তো বিধর্মী আর মুসলমান বেআমল নামাজ নাই এরা মুরিদ হয়েছে তওবার মাধ্যমে আর নামাজ সারবে না বেপরদায় চলবে না এরকম লক্ষ লক্ষ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ঘরের মধ্যে গিয়া মায়ের সামনে খুব খুশি রে মা কয় এত আনন্দ কেন কয় মা তোমার ছেলের হাতে লক্ষ লক্ষ বেদর্মীরা কালেমা পড়েছে খুশি মা কয় রে মহিনুদ্দিন এগুলো তোর কিছু না এগুলো তোর মায়ের খুশির ব্যাপার মহিনুদ্দিন চিস্তি আজমিরি বলেন মা হা হ্যাঁ, তোমার এগুলো সব তোমার আমার কিছু নাই বলে এমনে বললে হবে না তুই যেই বরকতের সম্পদ পেয়েছ এর পেছনে আমি মায়ের অনেক মুজাহাদা অনেক কষ্ট অনেক মেহনত মঈনুদ্দিন চিস্তিয়াজমিরি বলে কি মেহনত হে মা মা চোখের পানি ছেড়ে বলে রে ও মঈনুদ্দিন সন্তান তুই যতদিন আমার গরবে ছিলি আমার এক রাত্রের তাহার যুদ্ধ আমার কাজা হয়নি শুধু তাই না রে ও মঈনুদ্দিন তুই দুনিয়াতে আসার পর পর তোর মতো সন্তানের আমি মা হয়া যতবার দুধ দুধ আমি তোর মুখের মধ্যে দিয়েছি আমি ময়নুদ্দিনের মা হইয়া তোর মুখে একটা ফোটা দুধ আমি বিনা অজুতে দেই না বাঙালি মুসলমান চালাকি করো নামাজ নাই পর্দা নাই টাকার বাহাদুরি নামাজ নাই সুন্নতের খবর নাই তুমি বলবে আমি নবীর চূড়ান্ত আশা তাহলে যারা পাঁচক্ত নামাজ চুপ পরে কান্না করে রাতের ঘুম নষ্ট করেছে তাদেরকে কি বলবো না না না না ব্যাপারটা এমন না তাদেরকে বলবো তারা খাতি আসে আর তোমার মতো ব্যায়ামলওয়ালা মাস্তানকে বলবো তুমি বাদ পাও খাজা মঈনুদ্দিনের ইতিহাস কত বড় করুন মা যতবার খাজা মঈনুদ্দিনকে দুগ্ধ পান করাইছেন একটা ফোটা দুধ ও বিনা ওজুতে মা দেয় নাই এমনি এত বড় হওয়া যায় মিয়া আর আপনি বলবেন এত কাদার দরকার কি এত কান্না করে কিলা ওরে আল্লাহর বান্দা বাইতুল্লাহ দৌড়াচ্ছে সবাই লাভবাইক বলে কিন্তু চোখে লাগানো বান্দা বলে আল্লাহ একজনে হাত ধরে সবাই বলে তুই কেন স্লোগান আল্লাহ তোমার গোসা থেকে পানা চাই চোখের মধ্যে পট্টি লাগানো কেন আল্লাহর বান্দা চোখের পানি কান্না করে বলে রে ভাই ভাই আমার কপাল বড় মন্দ বাইতুল্লাহ জিয়ারতে আসার পর আমি হাঁটতেছি বাইতুল্লাহ চারদিকে তাওয়াব করি হঠাৎ করে সুন্দরী একটা মেয়ের দিকে যখন অপলক দৃষ্টিতে তাকাইলাম হঠাৎ করে দেখি গাইবি ভাবে আমার চোখের উপর একটা চর মেরে গেল কে জানো চর লাগাইলো জানি না চরের আঘাতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে এদিকে চরের আঘাত অপর দিকে কানের মধ্যে গাইবি আওয়াজ কে জানো ডেকে কয় গোলাম আমার বাড়ি আসার পর তুই আর একদিকে কেন তাকাইছ এটা তো আমার ঘর এটা অন্যের কারো ঘর না এরে আল্লাহর গোলাম করতে গিয়া কি আমল করতেছ সেদিন কিতাবে দেখলাম কোরবানির দিন ওই যে জামারাতে পাথর মারে পাথর পাথর লক্ষ লক্ষ হাজিরা পাথর মারে এই পাথর গুলো বিশাল একটা টিলার মতো উঁচু হয়ে যায় এই পাথরগুলো সৌদি গভর্নমেন্ট কোন লোক দিয়েও সরায় না নিষেধ রসুল নিষেধ করেছেন এ পাথর কারো হাত দিয়ে সরানো যাবে না ব্যাপারটা যদি এমন হয় এদিকে ব্যাপারটা যদি এমন হয় কেউ সরাবে না পাথর তাহলে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের পাথর যদি জমা থাকে বিশাল এক পাথরের পাহাড় হয়ে যাবে কিন্তু যারা হজে যান গিয়া দেখবেন পাথর নাই কই গেল পাথর অল্প কিছু পাথর পরে আছে আল্লাহর নবী বলেছেন যাদের হজ কবুল হয়ে যায় তাদের ওই পাথরগুলো ফিরিস তারা সরায় নেয় আপনি একটু চিন্তা করেন বালিশে মাথা লাগায় কি কঠিন ব্যাপার আর যে পাথরগুলো আপনারা গিয়ে দেখবেন সেখানে পড়ে আছে তাদের পাথর যাদের হস কবুল হয়নি এইবার বুঝেন কার হস কবুল হলো কার হস কবুল হয়নি হাজি সাহ না কইলে মনে কষ্ট পান আপনার হস কবুল হওয়ার পথে ক্যান্সারে ধরেছে ক্যান্সার ভাইরা আমার যাদের হস কবুল হয় তাদের পাথর ফিরিস তারা সরায় দেয় কত কঠিন ব্যাপার আর অনেক পাথর পড়ে আছে যাদের হস কবুল হয়নি তাদের পাথর গুলো সরানো হয়নি জানি না ওই পাথর কা আমি আমাকে মালামত করি আমার এই হাত দিয়া যারা এইভাবে পাথর মারে এই দুই আঙ্গুল দিয়ে এভাবে পাথর মারে তাদের পাথর মারা মোটেই হয়নি প্রথমবারে গিয়া তো খালি বুজার আগাও পাবেন না মাথাও পাবেন না গোড়াও খুঁজে পাবেন চলে আসলেন কি হাজি সাহ দু সালে আমি হজে গেলাম এর আগের বছর দু হাজার বারোতে আমার ওস্তাদ গেলেন ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইলেন টাকা আর এক বাহাদুর ছেলের নিয়ে হজে গেল আমার ওস্তাদের কাফেলায় হুজুর বলেন আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে সাদা কাপড় পরলাম এহেরাম বাদলাম ঢাকার ওই বড় লোকটা এহেরাম বাঁধলো না চলে গেল বিমানে গিয়া তারপরে জেনে শুনে কাপড় পরলাম আমরা বললাম সবাই লাভবাহিক বলে ওই বান্দা কোন লাভবাহিকের আওয়াজ দিল না বাইতুল্লাহ যাওয়ার পরে সব হাজিদের প্রথম কাজ হলো বাইতুল্লাহ গিয়েই তওয়াফ করা আমরা কাপেলার সবাই তওয়াফে নেমে গেলাম কিন্তু ওই টাকাওয়ালা বাহাদুর ছেলের নিয়েও নামছে বাহাদুরকে আমরা তাকায় দেখলাম যতবার নামে ততবার দোড়ায় বেরিয়ে যায় ছেলে ধরে ঢুকে আবার দোড়ায় বেরিয়ে যায় আমরা সবাই বললাম এমন কেন করেন বাহাদুর বাহাদুর বলে কপাল খারাপ আমি যতবার বাইতুল্লায় যাই দেখি কে যেন চুরি নিয়ে আমাকে আঘাত করে তারায় দেয় আমি আর ঢুকতেই পারি না এইভাবে আমার ওস্তাদ বললেন বাইতুল্লাহ সে আর কোন তাওফি করতে পারলো না মিনা মুস্তালিফা রাফা এরকম যেতে পারলো না কোন আমল তার হলো না চলে গেলাম মদিনায় মদিনায় যাওয়ার পর আমরা সবাই নবীরে সালাম দেই আল্লাহর বান্দাও ঢুকলো কিন্তু বাইতুল্লার মতো বেরিয়ে দৌড়ায় চলে যায় এখানে কেন বলে কি অবস্থা কে যেন সুরি নিয়ে তাড়ায় দেয় শেষ পর্যন্ত আর হজ করতে পারলো না এমত অবস্থায় দেশে ফিরে আসলো কপাল বড় খারাপ এরে নবীর উম্মতের দাল অন্তর বড় দুঃখ জায়গা মতো গিয়েও যারা হজ করতে পারলো না বরকত অর্জন করতে পারলো না এদের মতো হতভাগার কেউ নাই এর মতো হতভাগার কেউ নাই অতএব আল্লাহর কাছে হজ যদি কবুল করাইতে চাও টাকার গরম দেখানো যাবে না আল্লাহর কাছে মহব্বতের পছন্দের জিনিস হলো চোখের পানি যত কান্না করবা আল্লাহ তালা তত বরকত দান করবেন এর নবীর উম্মতের দল আর ওই মক্কা মদিনায় যদি যেতে চাও এখন থেকেই শূন্যতের আমল মজবুত করে নেও যে নবীর সুন্নাত বেশি মানে সে নবীর তত বড় আসে সুন্নতের টুপি বড় দাড়ি সুন্নত অনুযায়ী রাখো পোশাকটা নবীর সুন্নত অনুযায়ী বড় এরে নবীর উম্মত আর রসুলের উপরে বারবার দরুদ পর দরুদ মেড ইন মদিনা কোথা মেড ইন মদিনার দরুদ পর হাদিসের দ্বারা যা পাওয়া যায় এরে নবীর উম্মাদ নবীজি বলেন যে উম্মত দৈনিক এক হাজার বার আমার নবীর উপরে দরুদ পড়বে কয় হাজার লম্বা না ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার পড়তে আধা ঘন্টাও সময় লাগবে না যারা 1000 বার দৈনিক আমার নবীর উপরে দরুদ পড়বে আমার নবী বলেন ওর কবর হবে না বরং হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত কয় কি আমরা নাকি দরুদ পড়ি না এরে আল্লাহর গোলাম বাংলাদেশের মাদ্রাসায় যারা বোখারি শরীফ পড়ান মুসলিম শরীফ তিরমিজি আবু দাউদ হাদিসের কিতাব পড়ান আর পরে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা হাদিস পড়াইলে 10 বার দরুদ 20টা হাদিস যদি পড়ান দৈনিক 20 বার দরুদ তাও সব হাদিসের সরাসরি দরুদ আমি বলবো বাংলাদেশে যারা মাদ্রাসায় হাদিস পড়ায় এদের মতো দরুদ পড়নে ওয়ালা আর কেউ হতে পারে না ہر کے باشد عامل سلو مدام آتش دوزک شود وی حرام ارے نبی رمات ওই নবীকে দেখার জন্য যদি দিল কাদের মুমিন একমাত্র আমল করা লাগবে সুন্নতের আমল যে নবীজি এত বরকতের যার রোজা এত দামি ইমাম মালিক রহমাতুল্লাহর ঘটনা আমি আপনাদের শুনাই যে ইমাম মালিক সত্তর বছর মদিনায় জীবনটা কাটাইছেন কোনদিন জুতা পায়ে পরে নাই কেন পরে নাই বলে মদিনার নবীর মদিনার আমি অলিতে গলিতে যেখানে আমি নাক লাগা সেখান থেকেই মদিনার নবীর রওজা মেশকের গন্ধ পায় মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পার যেতে চান সবাই যেতে চান তাহলে সেকেন্ডে দশটা মিনিট আনবেন হ্যাঁ? তুমি যদি কোনো পীরের মুরব্বী বানাও আগে পীরের দেখো সুন্নতের আমল করে কিনা পীরের দিয়ে তাকায় দেখো পীর সাহেব যে পানির গেলাস নিয়ে পানি পান করে সুন্নত অনুযায়ী পান করে কিনা পীর সাহেব জুতা পায়ে ঢুকায় দেখো সুন্নত অনুযায়ী পায়ে জুতা পরে কিনা সব দেখবা সুন্নত যত বেশি তার ভিতরে নূর তত বেশি সুন্নত হলো আমলের নূর যার কাছে সুন্নত নাই এর কাছে আমলের নূর নাই অতএব নূর নাই মানে আলো নাই তার কাছে যদি আলো না থাকে তুমি জান্নাতের অন্ধকার পথে আলো আর পাবে না মদিনা নাম কত মধু মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনায় মদিনা চাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম যা ঘরের সবাইকে নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন ওরে মালিক জীবনে একবার যদি হয় ঘুমের ঘরেও নবীর সাথে মুলাকাত করায় দিয়ে নাম্লা এর নবীর উম্মতের দল নবীজির সাথে যদি মোলাকাত করতে চাও বেশি বেশি দরুদ করো সুন্নতের আমল করো আর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আল্লাহর দরবারে কান্না করে দোয়া করো তওবার মাস কান্নার মাস বর্তমানে জুলহজ মাস আল্লাহর কাছে তওবা করেন যুবক অবিদ্ধ বাবাজি ও পর্দার অন্তরানের মা আর দাড়ি কেটো না নামাজ সারিও না নবীর সুন্নতের জবাই করো করো না আজকে থেকে তওবা করো নবীর সুন্নতের আমল করব কোরআন করব একজন কান্নাওয়ালা আল্লাহওয়ালার কাছে গিয়ে বন্ধুত্ব স্থাপন করব আর মা বাবাকে কষ্ট দিব না আর মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করব না আর আমি অন্যায়ভাবে গুনার কাজে যাব না নবীর সুন্নাত ছাড়ব না কোরআন সহিভাবে পড়ব দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না আর আমার এই জিব্বা দ্বারা কারো গিবত শেখায় গালাগালি করব না তোবার পাক্কা নিয়ত যদি হয় খাটি তোবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় আয় আল্লাহ আমরা নিয়তে হাত তুলেছি আর গুণা করবো না রে মালি মেহরবানি করে তওবা কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন তৌফিক দেন বেশি আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ বেশি বেশি ন্যাক তৌফিক দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ তো উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ কামাই রুজির ভিতরে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نغفر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع وداعيك أي الله قبرات علماء کرام مربی حجی صاحب যুবক ছাত্র ভাইরা আয় আল্লাহ ব্যবসায়ী শ্রমিক রাইবার ব্যবসায়ীরা চাকরিজীবীরা মা বোনেরা পর্দার আড়ালে জানি না কে কোথায় বসে আপনার দরওয়াজায় হাত তুলেছে আয় আল্লাহ দুনিয়াতে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই গুনাহ করে করে অন্তর পাথর হয়ে গেছে চোখে পানি নাই রে আল্লাহ মেহেরবানি করে দিলটা নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইন না মেহরবান করে নবীজির ওসিলায় জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাহফিল দেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ সওয়াবটুকু নবীজির মোবারকে পৌঁছায় দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়া کرام যারা কবরে সবার উপরে পৌঁছায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মাসজিদ গুলো কবুল করে নেন সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন আয় আল্লাহ যারা দান সত্য করে যারা সময় দিয়ে খেদমত করে কবুল করে নেন আমাদের দিলের রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস দান করেন আল্লাহ আয় আল্লাহ এখলাস ওয়ালা জিন্দি দান করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন সুন্নতের আমল ওয়ালা আশেক বানায় দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন সহিভাবে কোরআন করার তো দান করেন কান্নাওয়ালা এক খাটি বুজুর্গের বন্ধু বানায় দেন কামাই রুজি ব্যবসা দেন সারা দুনিয়ায় শান্তির ফয়সলা করে দেন ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ নবীজির ওসিলা আমাদের দিলের ন্যাক আশা পুরায় দেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের ন্যাক গুলো পূরণ করে দেন আল্লাহ তাদের লাভবাহিকের সাথে আমাদের কবুল করে নেন আয় আলোচনা আমলের জন্য আমাদের কবুল করে নেন আয় আলোচনায় মাহফিল রসিল এলাকার পুরো অঞ্চলে হেদায়াতের বাতি জ্বালা জারি করে দেন আল্লাহ আয় ঘরে ঘরে নেককার ছেলেমে বাড়ায় দেন মা বাপ সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বাত পয়দা করে দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন জালিমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আল্লাহ এই আবহাওয়া প্রতিকূলের মধ্যেও আপনার বান্দারা ভুলে অনেকে বসারও জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নার কথাগুলো শুনলেন কাউকে খালি হাতে ফিরায়েন না রে মালি আয় আল্লাহ কোন যুবকের খালি ফিরাইও না সবাইকে দিনের খাদিন বানায় দেন আল্লাহ সমস্ত প্রতিষ্ঠানগুলো আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ আল্লাহ জানি নাই ময়দানে কে মা হারা বাবা হারা অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আয় আল্লাহ সারা দেশ পানির নিচে কত মান্দা বান্দি কত মা কাঁদে বাড়ি নাই ঘর নাই পাহাড় ধসে কত মানুষের জীবন চলে গেল রে আল্লাহ আয় আল্লাহ বরাবর দুর্বল বরাবর অসহায় আয় আল্লাহ কত মা সন্তান হারায় কত সন্তান মা বাবা হারায় কাঁদ ওরে সন্তান একটু অন্ধকার কবরের দিকে নজর করে দেখ মা বাবার কবরে বৃষ্টির পানি যায় ফিরাবার কেউ নাই ওরে সন্তান ওই মা বাবা দূরে গেলে দৈনিক ঘন্টায় দশ বারো বার মোবাইল করে খবর নেয় ওরে সন্তান কেমন আছো কোথায় আছো খেয়েছো কিনা কি অবস্থা তোমার আজ ওই মা বাবাকে কবরে রেখে ঘুমা ওরে সন্তান ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না ও দয়া কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কারা এতিমের মতো হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো গালবে পড়ে হাতটা বাড়ায় দোয়া চাও রে ভাই কান্নাওয়ালার কান্নাওয়ালার দোয়া ফিরাবে না ফিরাইবে না রে আল্লাহ ওরে কান্নাওয়ালা ভাই এই ময়দানে আমার মতো জাহান নামের আসামি আর জালিম কেউ নাই আপনাদের কাছে দোয়া চাই এ চেয়ারে বসে কথা বলার এলেন নাই যোগ্যতা নাই আল্লাহ দয়া করে বসার তৌফিক দান করেছেন গুনার কারণে যেন আল্লাহ ফালায় না আল্লাহ এলেমে আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ করে আল্লাহ উচ্চ মাকাম দান করেন আল্লাহ কারো হাত খালি ফিরাইয়েন না রে মালিক আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত নবীজির কবুল করেন আয় আল্লাহ তাআলা সকলের দিলের মেয়েকে সে পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ যারা যত মুসিবতে আছে মুসিবত থেকে হেফাজত করেন হায় আল্লাহ ব্যবসায়ী যারা চাকরিজীবী সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ গোটা দেশ অনাবৃষ্টি পানির থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা খানা পায় না খানার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা বস্ত্র নাই বস্ত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানের হেফাজত করেন আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত আল্লাহ ওয়ালাদের রুহানি ফয়েজ ও বারাকাত দান করেন আল্লাহ আয় আল্লাহ খাটি আল্লাহ ওয়ালার বন্ধু বানায় কেন আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেক যুবকের আমিন গুলো কবুল করে নেন ওলামায়ামের আমিন কবুল করে নেন ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন মা বোনদের আমিন গুলো কবুল করে নেন আয় আল্লাহ করার তওবা করেছি কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন দীর্ঘ ন্যায় হায়াত দান করেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আল্লাহ চলার পথে হেফাজত করেন আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ জালিমের হাত থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো কবুল করে নেন যারা মাদ্রাসা আলেমা কোরআনকে মোহাম্মত করে তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ যারা বিরোধিতা করে হেদায়াত দান করেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন মাদ্রাসার স্থায়ী জায়গা বহু টাকার প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ দয়ার নজর আপনি ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তাআলা সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أي الله বারবার মুসলমানের উপরে রহমত দান করেন ফিলিস্তিনের মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ ইরাকের মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের উপরে কুদরতের হেফাজতের হাত দিয়া হেফাজত করেন আল্লাহ যাদের উদ্যোগে ওয়াজ হয়েছে তাদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মহল্লার সকলের ভেতর আপনি রহমত দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের হিংসা দূর করে মিল মোহাম্মত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ এক মনে পাঁচ বক্ত নামাজ মসজিদে পড়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ দিলের হিংসা সকলের থেকে দূর করে দেন আল্লাহ তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আমিন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين